আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বার তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম তুমি জব্বার তুমি গফর তুমি তো অসীম তুমি তুমি জব্বার তুমি গফর তুমি তো অসীম তাম জাহানের মালিক তুমি হে খুদা মহান সুরে সুরে তোমার শানে গাই যে মধুর গান তাম জাহানের মালিক তুমি হে খোদা মহান সুরে সুরে তোমার সানে যাই যে মধুর গান তাম জাহানের মালিক তুমি হে খোদা মহান সুরে সুরে তোমার সানে যাই যে মধুর গান শেষ বিচারের দিনে সবার তুমি তো হাকি তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম দাও খুলে দাও হে দয়াময় তোমার দার তোমার রাহুম পিনে মোদের জীবন অন্ধকার দাও খুলে দাও হে দয়াময় তোমার দার তোমার রাহুম বিনে মোদের জীবন অন্ধকার দাও খুলে দাও হে দয়াময় তোমার রাহুম দাও তোমার রাহুম বিনে মোদের জীবন অন্ধকার তোমার পানে চেয়ে আছি ডাক দিবা কোন দিন তুমি জব্বর তুমি গফর তুমি তো ওয়াসিম তুমি জব্বর তুমি গফর তুমি তো ওয়াসিম আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ রহমানুর রহিম তুমি জব্বর তুমি গফর তুমি তো ওয়াসিম তুমি জব্বর তুমি গফর তুমি তো ওয়াসিম দিয়েছ তুমি মোদের তরে কত অনুদান পাহাড় সাগর ঝর্ণা নহর জমি আসমান দিয়েছ তুমি মোদের তরে কত অনুদান পাহাড় সাগর ঝর্ণা নহর জমিন আসমান দিয়েছ তুমি মোদের তরে কত অনুদান পাহাড় সাগর ঝর্ণা নহর জমি আসমান এসব কিছুর মালিক তুমি থাকবে চিরদিন তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহমান রহিম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি জব্বর তুমি গফর তুমি তো অসীম তুমি এই সঙ্গীতটি শুনছিলেন প্রদীপ সিংহ গোষ্ঠীর পরিবেশনা